কি দারুণ এ দেশের শরতে রূপ কি দারুণ এ দেশের শরতে রূপ কি দারুণ এ দেশের শরতে রূপ কি দারুণ এ দেশের শরতে রূপ মন কারা সুন্দরে দেই আমি ডুব কি দারুণ এ দেশের শরতে রূপ কি দারুণ এ দেশের শরতে রূপ মন কারা সুন্দরে দেই আমি ডুব কি দারুণ এ দেশের শরতে রূপ কি দারুণ এ দেশের শরতে রূপ বাকে বাকে কাশ ফুল মাঠে মাঠে ঘাস ফুল বাকে বাকে কাশ ফুল মাঠে মাঠে ঘাস ফুল শিউলিও খুব ফুটে চুপ করে চুপ কি দারুণ এ দেশের শরতে রু কি দারুণ এ দেশের শরতে রু কি দারুণ এ দেশের শরতে রূপ কি দারুণ এ দেশের রু মন কারা সুন্দরে দেই আমি ডু কি দারুণ এ দেশের রু কি দারুণ এ দেশের রু নদীর ওই কলতান ওই শুরু হলো গান নদীর ওই কলতান ওই শুরু হলো গান কুয়াশারা ঝরে পড়ে টুক করে টুক কি দারুণ এ দেশের শরতে রু কি দারুণ এ দেশের শরতে রু কি দারুণ এ দেশের শরতে রু কি দারুণ এ দেশের শরতে রু মন কারা সুন্দরে দেই আমি ডুব কি দারুণ এ দেশের শরতের কি দারুণ এ দেশের শরতের তুলু তুলু মেঘ সব পাখিদের কলরব তুলু তুলু মেঘ সব পাখিদের কলরব শরতের সুর ধ্বনি খুব মজা খুব কি দারুণ এ দেশের শরতের রূপ কি দারুণ এ দেশের শরতেরু কি দারুণ এ দেশের শরতেরু কি দারুণ এ দেশের শরতেরু মন কারা সুন্দর দেই আমি দু কি দারুণ এ দেশের শরতেরু কি দারুণ এ দেশের শরতেরু মন কারা সুন্দরে দেই আমি দু কি দারুণ এ দেশের শরতে রু কি দারুণ এ দেশের শরতে রু কি দারুণ এ দেশের শরতে রু কি দারুণ এ দেশের শরতে রূপ কি দারুণ এ দেশের শরতে রূপ কি দারুণ এ দেশের শরতে রূপ